السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والى أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى متفق عليه وللخمسة وصح ابن حبان بلفظ صلاة الليل والنهار مثنى مثنى وقال النسائي هذا خطأ পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নিয়মিত চলছে আশা করি আপনারা সাগ্রহে আপনারা আমাদের এই দার্স আমাদের এই শিক্ষা কোর্স হাদিসের দাস তালিম আপনারা নিয়মিত দেখছেন শুনছেন এবং এর মাধ্যমে জীবন গড়ার চেষ্টাও করছেন আবদুল্লাহ বিন উমার রাজি আল্লাহ তালা আনু থেকে যে হাদিস আমরা পাঠ করেছি তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন সলাতুল্লাইলি মাসনা মাসনা রাত্রির সালাত দুই রাকাত দুই রাকাত অর্থাৎ রাত্রির রাকাত রাত যতই রাকাত হোক সেই সালাতের আদায়ের পদ্ধতি হবে দুই রাকাত করে দুই রাকাত করে পড়ে সালাম ফিরে দিতে হবে দুই দুই করে পড়ে সালাম ফিরাতে হবে একসঙ্গে চার পড়া এটা আসলে সুন্নত নয় বরং সুন্নত হলো দুই দুই করে পড়ে সালাম ফিরে দেওয়া ফাইজা খাসি আহাদুকুমুসুবাহা যখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে অর্থাৎ শুভে সাদেক হয়ে যাওয়ার ভয় করবে সাল্লা রাকাতান ওয়া হেদাতান এক রাকাত সলাৎ আদা করে নেবে তু তিরুলাহু মা কাদসাল্লা আগের যা পড়েছে সেটার বেতর হয়ে যাবে কারণ রাত্রের সালাত বেতরের নামাজ সর্বশেষে আদায় করা উত্তম যেটা আমাদের পরবর্তী হাদিসে আসবে তাহলে এই হাদিসে এটা বুখারি মুসলিমের হাদিস বোঝা গেল রাত্রের সুন্নত নফল নামাজগুলি দুই রাখা দুই করে তারাবির সালাত হোক তারাবি তাহাজ্জদ আর কিয়ামুল্লাইল যাই বলুন না কেন সেটা দুই দুই করে পড়ে আদা করতে হবে আর যখন সকাল হয়ে যাওয়ার ভয় করবে সেহরি খাওয়ার সময় হয়ে যাবে তখন করবে কে এক রাকাত বেতর পড়ে নেবে এটাই হবে রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যত অলিল খামসা পাঁচজনের বই অর্থাৎ আহমাদ আবুদাউদ নাসি তিরমিজ ইবনে মাজা এবং ইবনে হেব্বান সহি বলেছেন বেলফ শব্দ হলো সলাতুল্লাইলি ওয়ান্নাহারি মাসনা মাসনা এখানে রাত ও দিনের নফল সালাত সুন্নত সালাত দুই দুই করে এই যে পাঁচজন আর ইবনে হেব্বানের বর্ণনায় লাইল মানে রাত্রির সঙ্গে দিনের কথাও বলা হলো এই দিন এই শব্দটা কেউ কেউ বলেছেন অতিরিক্ত শব্দ বর্ণাকারী তার পক্ষ থেকে ভুল করে এটাকে বাড়িয়ে দিয়েছে তবে মনে রাখতে হবে ইমাম বখের রহমাতুল্লাহ আলাই সহ বেশ কিছু মহাদিসিনরা বলেছেন যে ওয়ান্নাহারে শব্দটাও সহি কারণ ছানবিনের আলোকে সেটা সহি সাব্যস্ত হয় তাই দিনের সালাদ গোলেও দিনের সালাদ যেগুলি নফল এবং সুন্নাত সেগুলো দুই দুই রকাত করে পড়তে হবে এটাই হলো উত্তম তবে চার পড়াও জায়েজ রয়েছে তাহলে দুই দুই করে আমরা দিন রাত্রের সালাত আদা করব সালাম ফিরাই দিব এটাই হবে উত্তম যেহেতু ওয়ান নাহার দিনেও দুই দুই কথাটা অনেক মহাদিসদের নিকটে সহি বলে বিবেচিত এখানে ইমাম নাসাই বলেছেন যে ওয়ান নাহার শব্দটা ভুল করে ওহাম করে বর্ণাকারী বলে দিয়েছেন তবে এর আগে আমরা বললাম যে মহাদেসিনরা অন্নাহার দিনের সালাদগুলো দুই দুই রাকাত এটা কিন্তু কি করেছেন সাব্যস্ত বলে আখ্যায়িত করেছেন ওয়ান আবি হুরাইরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل اخرجه মুসলিম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সালাহ ফরিদা ফরজ সালাতের পরে সর্বোত্তম সলাত হলো কি রাত্রির সালাত সেটা তারাবি বলেন আর তাহাজুদেই বলেন আর লাইল বলেন এখানে একটা কথা মনে রাখতে হবে যে লাইল তাহাজুদ তারাবি একটাই জিনিস এটাই হলো সঠিক মত যারা এটাকে বিভিন্ন কথা বলেছেন যে তারাবি ভিন্ন আর তাহাজুদ লাইল ভিন্ন আসলে আমরা বলবো তারাবিহ বলে হাদিসে কোনো শব্দ আসে নাই তারাবি বলে কোরআনে এ ধরনের কোনো শব্দ আসে নাই এটা পরবর্তী ওলামাদের নামকরণ তাই কিয়ামুল্লেল বা তাহাজুদ বা তারাবি একটাই সলাৎ যারা বলেছেন এটাই অত্যন্ত শক্তিশালী মত হাদিসের আলোকে যদি আমরা যাচাই বাছাই করে দেখি তাহলে কিন্তু একই সলাৎ বলে প্রমাণিত হয় আলাদা ভিন্ন কোনো সলাৎ নেই যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তাহলে সুন্নত নামাজের মধ্যে দিনের চাইতে রাত্রির নফল সুন্নতগুলি উত্তম এটাই আমরা হাদিস দ্বারা বুঝতে পারলাম হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ান আবি আইয়ুব আনসার রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال البتر حق على كل مسلم من احب ان يوتر بخمس فليفعل ومن احب ان يوتر بثلاث فليفعل ومن احب ان يوتر بواحده فليفعل رواه الاربعه الا الترمذي وصححه ابن حبان ورجح النسائي وقفا আবু আইয়ুব আনসার আল্লাহ তালাম থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আল বিত্র হাক্কুন আলা কুল্লে মুসলিম বেতরের সালাত প্রতিটি মুসলিমের জন্য সাবেদ সুসাব্যস্ত প্রতিটি মুসলিমের জন্য বেতরের সালাত আদায় করা এটা সাব্যস্ত সুন্নত দ্বারা ইবনুল মঞ্জের এই হানিসটি বর্ণনা করেছেন এইভাবে আল বিত্র হাক্কুন বেতর সাব্যস্ত ওয়ালাইসাবি ওয়াজেব এটি ওয়াজেব নয় মানে কেউ কেউ আবার এই হানিস দ্বারা ওয়াজেব বেতরকে সাব্যস্ত করতে চেয়েছেন অধিকাংশ ওলামাদের নিকটে সমস্ত মহাদিসিনদের নিকটে বেতরের সালাত সুন্নতে মোয়াক্কাদা যদিও কেউ কেউ এটাকে কি বলেছেন ওয়াজিব পর্যায়ে বলেছেন এবং ওয়াজিবের পক্ষে এই হাদিসটিকে দলিল হিসাবে প্রমাণ হিসাবে নিয়ে এসেছেন কিন্তু এখানে অন্নবর্ণ আছে আলমিত্র হাক্কুন ওয়ালা হিসাবে ওয়াজেব সরাসরি হাদিসের অন্নবর্ণ আছে যেটা ওয়াজেব নয় তাহলে হাদিস দ্বারাই এটা ওয়াজেব না হাদিসের শব্দেই পাওয়া যায় তাহলে আল মৃত্যু হাক্কুর আলাকুল্লি মুসলিম বেতর প্রতিটি মুসলিমের প্রতি সুসাব্যস্ত শরীয়তে মান আহাব্বাইউতেরাবে খামস যে পাঁচ রাকাত বেতর পড়তে চাইবে সে পাঁচ রাকাতে আদা করবে অমান আহাব্বাইউতেরাবে সালাস যে তিন রাখাত বেতর পড়তে চাইবে তিন পড়বে তাহলে পাঁচ যে চাইবে পাঁচ যে তিন চাইবে তিন ওমান আহাব্বাইউতেরাবে ওয়াহিদা ফালিয়াফ আল আর যে এক রাখাত বেতর চাইবে সেও সেটাই করবে রাহু আরবা হাদিসটি চারজনে বর্ণনা করেছেন ইল্লা তিরমিজি তিরমিজি ব্যতিরিকে অর্থাৎ আবদাসাই ইবনে মাজা ও সাহবন হেব্বান ইবনে হেব্বান হাদিসটিকে সই বলেছেন পাঁচ যে পড়তে চাইবে পাঁচ বেতর যে তিন পড়তে চাইবে তিন যে এক চাইবে এক তাহলে এর দ্বারা প্রমাণিত হলো বেতনের সালাদ এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত এক এক সময় এক একটা পড়া এটাই হবে আমাদের শূন্য সম্মত বাকি যে কোনো একটা সবসময় যদি পড়ে সেটা হবে জায়েজ এক্ষেত্রে আরো এক কথা মনে রাখতে হবে যারা শুধুমাত্র তিন রাকাত সুন্নত মনে করেন এটা কিন্তু হারিসের সাথে মিল ধরে না হারিসে বলছে একটা আর আমরা বলিলাম আর একটা এটা কি হাদিসের কথা হলো এই আমরা বলবো যে আপনি যদি তিনি সবসময় পড়েন কিন্তু এর মানে এই না যে সই হারিস দ্বারা সাব্যস্ত যেগুলি সেগুলিকে অস্বীকার করা অমান্য করা এক রাখা সালাত নাই এমন ধরনের কথা বলা এটা কিন্তু মোটেই একজন রাসুলের প্রিয় রাসুল সাল্লামকে ভালোবাসেন এমন একজন উন্মতির কাজ কি করে হতে পারে এজন্যে কেউ যদি কোনো একটা আদা করেন অন্যটাকে অস্বীকার করা বা অন্যটাকে খারাপ জানা এটা কিন্তু কখনোই রাসুলের ভালোবাসার বহির্প্রকাশ নয় মনে রাখতে হবে এক এক সময় এক একটাই আদা করা সুন্নত এই সুন্নতি আমল করব আমরা বাকি আপোষের মধ্যে এনে কোনো গণ্ডগোল করব না এটাই হবে আমাদের আপনাদের জন্য নসিয়াত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা একটা ছোট্ট বেরকের পরে আবারও ফিরে আসবো হাদিসে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাত ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসলাম দার্স হাদিস নিয়ে আপনাদের কাছে আলিউন আবি তালিব রাজি আল্লাহ তালুর হাদিস তিনি বলেন লাইসাল বিত্র কাহাই আতিল মাকতুবা বেতর সালাত ফরজ সালাতের মতো জরুরি না আবশ্যকীয় নয় ওলাকিন সুন্নাতুন সান্নাহা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বরং বেতরের সালাত একটি সুন্নত যা আল্লাহ নবী আলিসাল্লাম আমাদের সুন্নত হিসাবে তিনি শরীয় সম্মত করে দিয়েছেন তালি হাদিস আমরা বুঝতে পারছি আলী রাজিয়াল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ সাল্লাম এর একজন অত্যন্ত নিকটের মানুষ আহলে বাইতের মানুষ তিনি বলছেন বেতর সালাত ওয়াজিব ফরজের মতো নয় বরং এই সালাদটা একটা সুন্নত সালাদ যেটা আল্লাহ নবীর সুন্নত হিসেবে আমাদের জন্য সুসাব্যস্ত করে দিয়েছেন তাহলে এর দ্বারা সু প্রমাণিত হয়ে গেল যে বেতরের সালাত সুন্নত বরং সুন্নতে মোয়াক্কাদা তাগিদ করা হয়েছে এজন্য এটাকে ওয়াজিব বা ফরজ পর্যায়ের আমাদের কাছে সহি এবং বিশুদ্ধ কোনো দলিল হাদিসের আলোকে নেই রাওয়াহুল নাসাই ও তিরমিদি ও হাসানা ওল হাকিম সাহা হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং তিরমিজি তিরমিজি এটাকে হাসান হাদিস বলেছেন আইম হাকিম বর্ণনা করে হাদিসটিকে সহি বলেছেন তাহলে আমরা বেতরের সুন্নতের হুকুম আমরা জেনে নিলাম যেটা সুন্নতে মোয়াক্কাদা অজেব পর্যায়ের নয় তবে ওলামা ইকরাম বলেছেন যে বেতরের সালাত না পড়ে সে ব্যক্তি একজন রাজুলসু একজন খারাপ মানুষ এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ সুন্নত যা আল্লাহর নবী হজরের দুই রেখা সুন্নত আর বেতর সবসময় আদা করে এই জন্যে এটা গুরুত্বপূর্ণ সুন্নত আমরা আদা করার চেষ্টা করব কোনো সমস্যা না থাকলে আমরা ছেড়ে কখনোই দিব না ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফি শাহর রমাদান ثم انتظروه من القابلة فلم يخرج ওকাল ইন্নি খাসিদ আয়ুক্তবা আলাইকুল বেতের রাহবুল হেব্বান জাবিরুল আবদুল্লাহ রাজি থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসালাম রমজান মাসে তিনি লাইল করলেন সুম্মান তাদুরুহ মিনাল কাবেলা আল্লাহ নবী আলিসালাম বরং বুখারি শরীফ হাদিসে আছে যে আল্লাহ নবী আলিসালাম মায়েশা বর্ণনা করেন রমজান মাসে তিনি একদিন রাত্রের নামাজ আদা করলেন সাহবা ইকলাম তার সঙ্গে এসে আদা করলেন দ্বিতীয় দিন করলেন আরো লোক ভরে গেল তৃতীয় দিন আরো ভরে গেল তৃতীয় অথবা চতুর্থ দিনে আল্লাহ নবী আলি সালাতাম আর বাড়ি থেকে বের হয়ে আসলেন না সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহম মসজিদে ভিড় জমালেন সবাই অপেক্ষা করলেন ফজরের আজান হয়ে গেল আল্লাহ নবী আলি সালাতাম কেয়ামুল্লাইল ঘরের মধ্যে একাকে আদা করে ফজরের পরে তিনি মসজিদে এসে বললেন আমি জানি তোমাদের উপস্থিতি কিন্তু আমি বের হয়ে আসি না এজন্যে এই ভয়ে যে আল্লাহ যদি এটা তোমাদের প্রতি ফরজ করে দেয় তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে এই ভয়ে আমি বের হয়ে আসি নাই এরপর আল্লাহ নবী আলিসাল্লাম এইভাবেই থেকে গেল তারপর বাকি জামানা আউবাকারের জামানা ওমারের প্রথম জামানা ওমারের পরে কি করলেন ওমার রাজিয়াল্লাহ তালা এটাকে ওবাইবনু কাব এবং তামিমুদ্দারি রাজিয়াল্লাহ তালার মাধ্যমে এগারো রাকাত সালাত আদায় করার জন্য বীর সালাত আদায় করার জন্যে নির্দেশ করলেন যেটা মোয়াত্তা মালিকের সাইবুবনে ইয়াজিদের সই হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আল্লাহ নবী আলিসালাম তিনি এখানে বললেন যে ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি বের হয়ে আসি নাই আল্লাহ রব্বুল্লা আলমিন মেয়েরাজের রাত্রি তো পাঁচ অক্ত সালাদ ফরজ করে দিয়েছেন আর নেকি পঞ্চাশ করে দিয়েছেন তাহলে নতুন করে এই ফরজ হওয়ার ভয় করার কারণ কি মহাদিসিন ইকরাম বলেছেন এর অর্থ হলো এই যে নফল সালাত এটা তো একাকি পড়বে বাড়িতে পড়বে যার যার মতো আদা করবে মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে আদা করা ফরজ হওয়ার ভয় আল্লাহ নবী আলিসাল্লাম করেছিলেন সালাদটা ফরজ হয়ে যাওয়া না বরং এইটা আদা করলে মসজিদে এসে জামাত সহকারে আদা করতে হবে এই ফরজ হয়ে যাওয়ার ভয়ে তিনি বের হয়ে আসেন নাই আল্লাহ নবী আলিসাল্লাম রমজান মাসে সালাত আদায় করলেন সাহাবা ইকরামের সঙ্গে নিয়ে এরপরের দিন সাহাবা অপেক্ষা করলেন ফালামিয়া খরচ তিনি বাড়ি থেকে ঘর থেকে মসজিদে বের হয়ে আসলেন না অকালা পরে বললেন ফজরের পরে এমনি খাসি তাইক্তবা আলাই কুল বিতর আমি ভয় করি তোমাদের প্রতি এই বেতরকে ফরজ করে দেওয়া হবে এই বেতর অর্থ এখানে কেয়ামুল্লাইল বা তাহাজুদ বা রাত্রির সালাত রাত্রির সালাত আল্লাহ রবুল্লা আলমিন জামাত সহকারে আদা ফরজ করে দিবেন এই ভয়ে আমি বের হয়ে আসি নাই হাদিসটি ইমাম ইবনে হেব্বান বর্ণনা করেছেন হাদিসটি সহি হাদিস এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেমন লেল এটা সুন্নত তাহাজুদ এটা সুন্নত আল্লাহ নবীর জন্য এটা ফরজ বা অজীব ছিল কিন্তু উম্মতের জন্যে এটা কিন্তু সুন্নত পর্যায়ের নফল পর্যায়ের এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যেগুলির আমল করা আমাদের জীবনে এর বাস্তবায়ন করা আমরা সুযোগ পাবো এটাই হবে দার্সে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 তোমাদের কাছে যেটা সবচেয়ে বেশি মূল্যবান এর তো উত্তম এই সলাটটা যেটা আল্লাহ রব্বুল আলমী তোমাদের জন্য কি করেছেন বেশি করে দিয়েছেন কল্লা অমাহিয়া ইয়া রাসুল আল্লাহ সাহাবা একরাম বললেন ওই সালাদটি কোন সালাদ হে আল্লাহ রাসুল সাল্লাম কাল আল বিত্রু সেই সালাদটি হলো বেতরের সালাদ মা বাইনা সালাত ইশা এলাতুল ইল ফজর এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এর সময় এই সালাদটা লাল উটের চাইতে উত্তম তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে বেতরের সালাতের গুরুত্ব রয়েছে এর তাৎপর্য রয়েছে এবং এর সময়ও জানতে পারলাম যে এশার সালাতের বাদ থেকে নিয়ে ফজর পর্যন্ত এর লম্বা এক সময় রয়েছে তবে সেই বেতনের সালাত প্রথম রাত্রেও পড়া যায় মধ্যরাত্রেও পড়া যায় শেষ রাত্রে পড়া উত্তম এটাই ছিল রাসুল সাল্লাহ সাল্লামের শেষ আমল যেটা মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা আমাদেরকে বলে দিয়েছেন হাদিসটি বর্ণনা করেছেন আহমাদ আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এই চারজনে বর্ণনা করেছেন ওসাহাউল হাকিম হাদিসটি কিমা হাকিম সহিও বলেছেন ওয়ারাওয়া আহমদ আন আমর ইবনে সোয়েব আন আবি নাহওয়া আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আমর ইবনে সোয়েব তিনি তার বাবা এবং তার বাবা তার দাদা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন এরপরের হাদিস ওয়ান Abdullah ibn Buraida عن أبيه رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم البتر حق فمن لم يوتر فليس منا أخرجه أبو داود بسند لين وصحه الحاكم وله الشاهد ضعيف عن أبي هريرة رضي الله تعالى عنه عند أحمد Abdullah bin Buraida রাজি আল্লাহ তালা বর্ণনা করেন তিনি তার বাবা থেকে তার বাবা রাসুল্লাহ সাল্লাম থেকে আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আলবিত্র হাক্কন বেতর একটি সুসাব্যস্ত এবাদাত ফামাল্লাম ইউতের যে ব্যক্তি বেতরের সালাদ পড়বে না আদা করবে না ফালাই সামিন্না সে আমাদের অন্তর্ভুক্ত নয় এ হাদিসটি আবু দাউদ দুর্বল সনদে বর্ণনা করেছেন ইমা হাকিম সহি বলেছেন এর একটি মানে এই হাদিসের একটি সাক্ষী বা অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে সেটাও দুর্বল হাদিস মোর আবহাওয়া থেকে আহমাদে মোট কথা এই বেতন না পড়লে আমাদের অন্তর্ভুক্ত না এই হাদিসটি দুর্বল সহি সাব্যস্ত নয় অতএব এই জয়ীফ হাদিস দিয়ে বেতনকে অজীব প্রমাণিত করার চেষ্টা করা মোটেই ঠিক নয় মোট কথা মনে রাখতে হবে বেতন সুন্নতে মক্কাদা অজীব পর্যায়ের যে হাদিসগুলি বর্ণিত হয়েছে বা অজীব যেগুলি দ্বারা প্রমাণ করতে চেয়েছেন হয়তো সেগুলি সত্যিকারে সে অর্থ নয় অথবা সেগুলি হাদিস দুর্বল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 কেমন লাইল বা তাহাজ কত রাকাত কি পড়তেন মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বললেন মা খানা ইয়াজিদ ফি রামাদান ওয়ালা ফি গাইরে আলা এহদা আশরা রাক মা আয়সা বললেন রমজান সম্পর্কে জিজ্ঞেস করছে শুধু রমজান না রমজান এবং রমজানের বাইরে সারা বছর বরং তার সারা জিন্দিগিতে আল্লাহর নবী আলিসাল্লাম এগারো রাকাতের বেশি সলাৎ আদা করেন নাই ইউসাল্লি আরবান চার রাকাত পড়তেন দুই দুই করে এরপরে তিনি বসে অনেকক্ষণ বিশ্রাম নিতেন ফলা তাস আল আল হসনহীন আলতুলহীন এই সালাত কত সুন্দর করে আর কত লম্বা করে আল্লাহর নবী আদা করতেন এটা জিজ্ঞাসার অবকাশ রাখে না অনেক লম্বা করে অনেক সুন্দর করে আল্লাহ রাসুল সালাত আদা করতেন ইউসাল্লি আরবান এরপরে দ্বিতীয় এতে আবার চার পড়তেন আবার বেশ কিছুক্ষণ তিনি রেস্ট করে নিতেন ফালা তাস আলাল হোসনেহীন ওয়াতুলিহিল আল্লাহ নবী আলিসালামের এই চার রাকাত সালাত কি লম্বা আর কি সুন্দর করে ধীর ভাবে একাগ্রতার সঙ্গে বিনয়তার সঙ্গে আদা করতেন এ ব্যাপারে তোমরা প্রশ্ন করো না চার আর চার কত হলো আট হয়ে গেল আট রাকাত সুম্বাই সাল্লাহ আসান এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিন রাকাত বেতর সালাত আদা করতেন قالت عائشة فقلت يا رسول الله أتنام قبل أن توتر বেতন না পড়ে কি আপনি শুয়ে যাবেন ঘুমিয়ে পড়বেন এর মানে বোঝা যাচ্ছে যে তিনি চার চার করে আট পড়ে নিয়ে আবার কিছুক্ষণ শুয়ে যেতেন তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসোল আপনি কি বেতর না পড়েই শুয়ে যাবেন তখন তিনি উত্তরে বললেন হে আয়েশা ইন্না আইনাইয়াথানামান আমার দুইটি চোখ ঘুমায় ওয়ালায়ানাম কালবি কিন্তু আমার কাল্ব ঘুমাই না এটা রাসুসাল্লামের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল অন্তর ঘুমাই না চোখ ঘুমালেও তাই আল্লাহ নবী আলাইসাল্লাম ঘুম থেকে উঠে আবার বেতরের সালাত আদায় করতেন এ দ্বারা বুঝতে পারলাম যে রমজানে এবং রমজানের বাইরে সালাত সেটা কিয়ামুল লাইল হোক আর তাহাজুদ হোক আর তারাবি হোক সেটা কিন্তু এগারো রাখাতেই আল্লাহর নবী আদা করেছেন এটা বোখারি মুসলিমের হাদিস আবদুল্লাহ ইবিন আব্বাসের হাদিসে বোখারি শরীফ হয়েছে যে রাসুল সাল্লামের তেরো রাকাত সারা ছিল রাত্রে আর তেরা তেরো রাকাতের ব্যাখ্যায় মহাদিসিন বলেছেন বা পরে আসবে সেটা ছিল কি ফজরের দুই রাকাত সহ তেরো বন্ধুগণ এ পর্বের আমাদের সময় একেবারেই শেষ ওসল্লাহ মোহাম্মদ ওয়াল আলী ওয়াসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু